السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রসুলহি নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবিহি ওমং চবি আহম বি ইহসানিলাউমিদ্দিন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ শুভেচ্ছা বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সেল ভিশনের হাদিসের কাহিনী অনুষ্ঠানে আমরা অন্যান্য দিনের মতো আবারও আপনাদের সামনে মহানবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের মূল্যবান হাদিসের কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে নির্বাচিত করেছেন তাকে মনোনয়ন করেছেন গোটা মানব জাতিকে ন্যায় নিষ্ঠা ও সত্যের পথ দেখানোর জন্য রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি বিভিন্নভাবে ন্যায় নিষ্ঠা ও সত্যের পথের নির্দেশনা দিয়েছেন কখনো সরাসরি নির্দেশের মাধ্যমে কখনো সরাসরি নিষেধের মাধ্যমে আবার কখনো তিনি অতীতের কিছু ঘটনা কিছু কাহিনী কিছু ইতিহাস তুলে ধরার মাধ্যমেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সেই অতীতের কিছু ঘটনা যেগুলি আমরা বারে বারে আপনাদের মাঝে এসেছি এবং তুলে ধরেছি আজকেও তেমনিভাবে একটি ছোট্ট হাদিস থেকে অতীতের একটি ছোট্ট কাহিনী ছোট্ট ঘটনা আমরা শুনব এবং তা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করব হাদিসটি মুসলিম সমাজে সুপ্রসিদ্ধ নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহুল বুখারি এবং সহি মুসলিমেও এসেছে হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি আবু হুরাইরা রদিয়াল্লাহ চালা আনহু রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যে এমন একজন ব্যক্তি ছিল একজন ব্যক্তি তিনি রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেন রাস্তায় পথ চলতেন পথ অতিক্রম করতেন কিন্তু তার একটি স্বভাব ছিল একটি ভালো বৈশিষ্ট্য ছিল ওয়াজাদাগাসনা শৌকিন রাস্তায় চলতে যখনই তিনি রাস্তায় কোনো কাঁটা পেতেন কোনো গাছের কাঁটার গাছের ডাল পেতেন বা এই ধরনের কণ্টক জাতীয় কিছু বিষয় পেতেন সে ব্যক্তি কি করতেন ফাখাদাহু সেগুলি রাস্তা থেকে পরিষ্কার করে দিতেন সরিয়ে ফেলতেন রাস্তাকে কণ্টক মুক্ত করতেন ফাশাকার আল্লাহ লাহু ফগাফরা লাহু আল্লাহ ওয়া তাআলা সে ব্যক্তির এই সুন্দর কাজের জন্য স্বয়ং আল্লাহ সুবাহানা হুয়া তালা তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুবহান স্বয়ং আল্লাহ তার তার গুণাগুণ বর্ণনা করলেন ফগাফার আল্লাহু এবং আল্লাহ সুবাহানা হুয়া তালা তার ভালো গুণাগুণ বর্ণনার পরে আল্লাহ রাবুল আলমিন তাকে ক্ষমা করে দিলেন এ সুন্দর একটি আচরণের জন্য সুন্দর একটি কাজের জন্য ঠিক একই হাদিস সহি মুসলিমের অন্য আরেক বর্ণনা এসেছে যে ব্যক্তি কি করলেন যখন তিনি একদিন রাস্তা দিয়ে চলছেন রাস্তা দিয়ে চলতে রাস্তার মাঝে সেই কাটার গাছ কাটার গাছের ডাল ইত্যাদি পেয়েছেন পাওয়ার সাথে তিনি বললেন ওল্লাহি বললেন আল্লাহর কসম করে বলছি আমি মুসলিম সমাজ মুসলিম ব্যক্তিরা যে পথ দিয়ে অতিক্রম করে তাদের এই পথ থেকে এ কাটাকে এ কণ্টকযুক্ত ডালকে গাছকে আমি রাস্তা থেকে সরিয়ে ফেলব যেন কোনো মুসলিম এর দ্বারা কষ্ট না পায় সে ব্যক্তি এভাবে প্রতিজ্ঞা করে এ কাজটি করলেন ফাদ খালাহু ফাদ খালাল জান্নাহ আল্লাহ সুবাহ এর বিনিময় তাকে জান্নাতে স্থান দান করলেন সুহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে দেখুন ইসলাম আমাদেরকে কি ধরনের শিক্ষা দেয় কোন আচরণ কোন আদর্শ একজন মুসলিমের হওয়া উচিত একজন মুসলিম সব সময় চিন্তা করবে তার মাধ্যমে যেন আরেকজন ব্যক্তি উপকৃত হয় মানব জাতি যেন তার মাধ্যমে উপকৃত হয় শুধু মানব নয় বরং অন্যান্য পশু পাখি প্রাণী সেগুলিও যেন মুসলিম ব্যক্তির মাধ্যমে উপকৃত হয় এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা সুপ্রিয় দর্শক শ্রোতা এ ছোট্ট কাহিনী থেকে আমরা শিক্ষা নিতে পারি যে একজন মানুষ রাস্তা থেকে এই সমস্ত কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলার কারণে যদি আল্লাহর কৃতজ্ঞশীল ব্যক্তি হতে পারে আল্লাহর কাছে প্রশংসনীয় ব্যক্তি হতে পারে আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি হতে পারে এবং জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করতে পারে তাহলে আমাদের করণীয় কি আমাদের কর্তব্য হবে কি কিন্তু অতি আফসোসের সাথে বলতে হয় আজকে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও এমন পর্যায়ে পৌঁছে গেছি আমরা যতটুকু পারি রাস্তা থেকে রাস্তাকে কণ্টকমুক্ত করা তো দূরের কথা বরং রাস্তাকে যতটুকু পারি রাস্তাকে বন্ধ করে দেওয়া রাস্তায় প্রতিবন্ধক সৃষ্টি করা রাস্তায় কাটা গোজা ইত্যাদি দিয়ে মানুষকে আরো কষ্টের মাঝে ফেলে দেওয়া আমরা যদি আমাদের দেশের কথাই চিন্তা করি আমাদের রাজধানীর কথা চিন্তা করি দেখা যায় যে রাজধানীর সড়কগুলি যেগুলি অত্যন্ত ব্যস্ততম সড়ক এই ব্যস্ততম সড়কগুলি প্রয়োজন সুযোগ হলে আরেকটু প্রশস্ত করে দেওয়া যাতে মানুষ সুন্দরভাবে সহজভাবে রাস্তা অতিক্রম করতে পারে কিন্তু তা না করে আমরা যত যেখানে সুযোগ পাই রাস্তাকে দখল করে নেওয়ার চেষ্টা করি রাস্তাটাকে আরও সংকীর্ণ করে দেওয়ার চেষ্টা করি এমন কি ঘর বাড়ি থেকে যে সমস্ত ময়লা আবর্জনা কাটা গোজা নোংরা সেগুলি আমরা রাস্তায় ফেলে এই ধরনের বিষয়টি আমরা করার চেষ্টা করি আসলে দেখুন ইসলাম এমন একটি জীবন আদর্শ ইসলাম এমন একটি জীবন বিধান আপনি শুধু আপনার এই বডিটাকে সুন্দর রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এমনটি ইসলাম নির্দেশ দেয়নি বরং ইসলামের নির্দেশ আপনাকে আপনার এই বডিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ইসলাম দেখুন আজকে আজকে আমাদের অনেক সময় অনেক ছেলে মেয়ে বিশেষ করে এই যুব সমাজ তারা পাশ্চাত্যের চিন্তা চেতনা অনুযায়ী তাদের শরীরের যে সমস্ত অতিরিক্ত বিষয় কেটে ফেলে সেগুলিকে এই শরীরটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেগুলির ক্ষেত্রেও কত গাফিল মূলত আসলে এটি তারা গাফেল বলে হচ্ছে এরকম করছে তা নয় বরং তারা সেই পাশ্চাত্যের নোংরা স্বভাব নোংরা আদর্শ সেগুলি অনুসরণ করতে গিয়ে এই ধরনের হয়ে গেছে কলেজ ইউনিভার্সিটিতে পরে একজন ছেলে একজন মেয়ে দেখবেন হয়তো তার হাতের নখগুলি এত দীর্ঘ হয়ে গেছে মনে হয় তার হাতের নখগুলি সে কোনোদিন কাটার সুযোগ পাচ্ছে না ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে একজন মুসলিম নর হোক নারী হোক যুবক হোক আর বৃদ্ধ হোক প্রতিটি মুসলিম ব্যক্তির সর্বউর্ধ্ব সময় সীমা হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিন হয়ে গেলে তাকে অবশ্যই তার হাত পায়ের নখগুলি কেটে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর মার্জিত হয়ে যেতে হবে কিন্তু আজকে আমাদের সেই আধুনিক শিক্ষার নাম দিয়ে যুবশ্রেণী পাশ্চাত্যের নোংরা আদর্শ স্বভাবের অনুসরণ করতে গিয়ে তাদের গায়ের এই সমস্ত অতিরিক্ত বিষয়গুলিকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও যেন তাদের আজকে স্বভাবের বাইরে হয়ে গেছে বরং এগুলিকে জিয়ে রাখাটা ওই সেই অন্যান্য প্রাণীর মতো যাদের নখ কাটার মতো পরিষ্কার করার মতো ক্ষমতা নেই সুযোগ নেই সেগুলির মতো যেন মানুষের আচরণগুলিও এ ধরনের হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং ইসলাম আপনাকে আপনার এই বডি এটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে আপনার বাসা বাড়ি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আপনার সমাজ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এমনকি আপনার অদূরে যে রাস্তাঘাট রয়েছে যেগুলিতে হয়তোবা আপনি নিজেও চলাফেরা করছেন মানুষও চলাফেরা করে সে রাস্তাগুলিকেও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে কষ্টদায়ক কণ্ঠক মুক্ত করার জন্যই ইসলামের এই নির্দেশ আপনি যখন একজন মুসলিম হয়ে এই সুন্দর স্বভাবটি আপনার মাঝে থাকবে যে যখনই কোনো রাস্তায় এই ধরনের কষ্টদায়ক বস্তুকে আপনি পাবেন আর সেটিকে রাস্তা থেকে সরে ফেলার চেষ্টা করবেন সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন আপনি এই কাজ করবেন আল্লাহ সুবাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে প্রশংসার সাথে স্মরণ করবেন আল্লাহ সুবাহ আপনার ত্রুটিগুলিকে ক্ষমা করে দিবেন এর বিনিময় আল্লাহ সুবহানা হাত এর বিনিময়ে আপনাকে জান্নাতও দান করবেন সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলাম আমাদেরকে কত সুন্দর আদর্শ দিয়েছে শুধু আদর্শই এটি সাধারণ আদর্শই নয় বরং এটি একটি ইমানেরও একটি অন্যতম শাখা ইমানেরও অন্যতম একটি দিক যেমন অন্য এক হাদিসে এসেছে সহি হাদিসে রসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেন আল ইমানু বেদনা শোবাচন আও বেদিত্তুনা শোবা ইমান সত্তরেরও অধিক বা ষাটেরও অধিক ইমান এর শাখা প্রশাখা রয়েছে আফদালুহা কৌলুলা ইলাহা ইল্লাল্লাহ এই একাধিক সত্তরেরও অধিক ইমানের শাখা প্রশাখার মাঝে সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে সর্বোত্তম শাখা হচ্ছে প্রথম শ্রেণীর শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ সুবহান হওয়া তালার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ সুবহান হওয়া তালার বিধিবিধানের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করা আল্লাহ সুবহান হওয়া তালার আনুগত্য ও দাসত্বে নিজের জীবনকে পরিচালনা করা সকল প্রকার এবাদত শুধুমাত্র আল্লাহ সুবহান হওয়া তালার জন্য সম্পাদন করা এই স্বীকৃতি দেওয়া এটা হচ্ছে ইমানের সর্বপ্রথম এক নম্বর শাখা ও আদিনাহা ইমাচাতুল আদা আনি তারিক ইমানের সর্বনিম্ন শাখা হল ইমাচাতুল আদা আনি তারিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা এটি হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং ইসলামে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে আপনি সরিয়ে ফেলবেন এটাকে একটি শুধু ভালো আদর্শ ভালো আচরণ ভালো কাজ বলেই ইসলাম যথেষ্ট করেনি বরং ইসলাম এটাকে ইমানের একটি শাখা বলেও চিহ্নিত করেছে ইসলাম ইমানের একটি শাখা বলেও এটিকে ঘোষণা দিয়েছে তাহলে বোঝা যায় যে আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করতে চান তাহলে আপনার মাঝেও এ কাজটি থাকতে হবে যে রাস্তায় কণ্ঠক কষ্টদায়ক বস্তু সেই সমস্ত বিষয়গুলি রাস্তা থেকে আপনি সরিয়ে ফেলবেন এমন নির্দেশ হলে ইমানের এমন কাজটি হলে ইমানের এমন কথাটি হচ্ছে ইমানের আপনি দাবি করবেন ইমানের আর রাস্তায় আপনি কষ্টদায়ক বস্তু ভরে দিবেন রাস্তায় আপনি কষ্টদায়ক বস্তু ফেলে রাখবেন এটি প্রকৃতপক্ষে ইমানের অনুযায়ী কাজ নয় বরং ইমান পরিপন্থী কাজ আল্লাহ সুবহান হওয়া তালার অসন্তুলিন অসন্তুষ্টি লাভের এই কাজ আল্লাহ সুবহান হওয়া তালা আর এই কাজে অসন্তুষ্ট হবেন যখন তখন যেমনইভাবে সন্তুষ্ট হয়ে জান্নাত দিবেন এ কাজ করার কারণে আর এ কাজ না করার কারণে হতে পারে আপনার ইমানি দুর্বলতার প্রকাশ পেতে পেতে আল্লাহর অসন্তুষ্টিও পেয়ে যাবেন যার ফলে জান্নাত থেকেও আপনি বঞ্চিত হতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এই ছোট্ট হাদিসের কাহিনী আমাদের জীবনে একটি বড় ধরনের শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদের জীবনে একটি বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে এই ছোট্ট একটি হাদিসের ছোট্ট কাহিনীটি আমরা যদি সেই এই হাদিসের আলোকে আমরা আমাদের জীবনকে গড়ার চেষ্টা করি আমাদের সমাজকে গড়ার চেষ্টা করি আমাদের দেশকে গড়ার চেষ্টা করি তাহলে আমরা দেখব কত সুন্দর শান্তিময় পরিবেশ কত সুন্দর শান্তিময় চলাফেরার সুযোগ আমরা পাব কিন্তু অনেক সময় এমন এমন পর্যায়গুলি এসে যায় আমরা রাস্তার মাঝে এই ধরনের কাটাগোজা তো দূরের কথা বরং রাস্তাকে বন্ধ করে দেওয়া বন্ধ করে রাস্তাকে অন্যায়ভাবে ব্যবহার করা এ কাজগুলিও আজকে আমরা করে যাচ্ছি জেনে নিন আপনি যেই হন না কেন যদি আপনি মমিন বলে নিজেকে দাবি করেন আপনার মাঝে ইমান আছে বলে যদি আপনি আশা প্রকাশ করেন আশা ব্যক্ত করেন তাহলে আপনার বিকল্প কোনো পথ নেই আপনাকে অবশ্যই আপনার জীবনে এই সুন্দর স্বভাবগুলি নিয়ে আসতে হবে আপনার জীবনকে এই সুন্দর আচরণের মাধ্যমে আরও মার্জিত আরও সুন্দর আরও আকর্ষণীয় করে তুলতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এই হাদিসের এই ছোট্ট কাহিনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়ের সাথে আরেকটু স্মরণ করে দিতে চাই আসলে ইসলাম ইসলাম কি জিনিস ইসলাম হলো এমন একটি জীবন আদর্শ ইসলাম এমন একটি জীবন বিধান ইসলাম এমন একটি আদর্শ যা মানুষকে সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে সকল বিষয়ে কল্যাণের দিকেই ইসলাম মানুষকে আহ্বান জানায় আপনার মাঝে যত রকমের কল্যাণকর দিক রয়েছে সবগুলি আপনার মাঝে প্রস্তুত করে দিতে চায় ইসলাম আপনার মাঝে যত অকল্যাণকর দিক রয়েছে যত ক্ষতিকারক দিক রয়েছে সবগুলিকে আপনার থেকে দূর করতে চায় ইসলাম এটাই হচ্ছে ইসলামের মূল বিষয় এজন্য ইসলাম দেখুন ইসলামের অন্যতম একটি দিক হল আল আমরুবিল মারুফ ওয়ান্নাহি আনিল মুঙ্কার মানুষকে আপনি সৎ কাজের উপদেশ দিবেন এবং মানুষকে আপনি খারাপ কাজ থেকে বিরত রাখবেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের দিক ইসলাম নির্দেশ দিচ্ছে ওয়া বিল আনিল তোমাদের মাঝে এমন একটি গোষ্ঠী হওয়া দরকার এমন একটি দল থাকা দরকার যারা কি করবে কল্যাণের দিকে আহ্বান জানাবে যারা অন্যদেরকে ভালো কাজের উপদেশ দিবে এবং অন্যদেরকে খারাপ থেকে বিরত রাখবে ইসলামের নিয়মই হলো আপনি নিজে ভালো পথে চলবেন অন্যকে ভালোর দিকে উপদেশ দিবেন আপনি নিজে খারাপ থেকে বিরত থাকবেন অন্যকেও খারাপ থেকে বিরত রাখবেন এটাই হচ্ছে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য প্রতিটি মুসলিমকে এ গুণেই অর্জন করতে হবে এমনই ইসলামের দিক নির্দেশনা সত্যি যদি আজকে আমাদের মাঝে আজকে যারা মুসলিম বলে পরিচয় দিচ্ছি আমাদের মাঝে এ গুণগুলি এ বৈশিষ্ট্যগুলি যদি আমাদের মাঝে থাকতো তাহলে কখনো আমরা আজকে যে কঠিন পর্যায়ে কঠিন পরিবেশে চলে গেছি সেক্ষেত্রে অবশ্যই আমরা সেগুলি থেকে মুক্ত থাকতে পারতাম আজকে আমাদের পরিবেশ হয়ে গেছে এমন দাবি করি আমরা সকলেই মুসলিম বলে কিন্তু সকলেই একে অপরকে কষ্ট দেওয়ার একে অপরকে ক্ষতিগ্রস্ত করার একে অপরকে বিপদে ফেলে রাখার এই চিন্তাটি যেন আজকে আমাদের বেশি আমি আরেকজনকে কষ্ট দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করে তাকে বিপদে ফেলে আমি এগিয়ে চলব জেনে নিন ইসলাম কখনো এমন নির্দেশ দেয়নি বরং ইসলাম বলে যে ব্যক্তি প্রতিটি মুসলিমের জন্য কর্তব্য হল অপর মুসলিমের সকল প্রকার কষ্ট ক্ষতিকারক বিষয় একজন মুসলিমের যান মালের ক্ষেত্রে সকল প্রকার আক্রমণ আঘাত ইসলাম সেগুলিকে হারাম করে দিয়েছে শুধু হারাম নয় বরং হারাম করে দিয়ে আরও ইসলাম বলে আপনি আরেক মুসলিমকে যদি বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করতে পারেন সম্ভব হয় তাহলে এর বিনিময় দুনিয়ার বিপদ থেকে কাউকে মুক্ত করলেন এর বিনিময়ে আল্লাহ সুবাহানুভাতালা আপনাকে কিয়ামতের কঠিন দিনের বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্ত করবেন সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক পারিবারিক আন্তর্জাতিক সব বিষয়গুলি যেন সেভাবেই সুন্দর করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন